বক বকুল পায়রা গুলো মিষ্টি সুরে গান আল্লাহ নামের তাসবি জপে সারাটা সময় বক বকুল পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবি জপে সারাটা সময় বক বকুল পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তাসবি জপে সারাটা সময় কখনোই আমবাগানের শাখায় শাখায় বসে কখনো বা শিশির ভেজা সবুজ সবুজ ঘাসে কখনো ওই আমবাগানের কখনো বা শিশির বেজা সবুজ সবুজ ঘাসে কখনো ওই আমবাগানের সাদায় সাদায় বসে কখনো বা শিশির বেজা সবুজ সবুজ ঘাসে শোনো বা পাখনা মেলে শূন্যে উড়ে যায় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় যখন আমি ঘুমে থাকি রাত পোহাবার এসে ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে এসে যখন আমি ঘুমিয়ে থাকি রাত পোহাবাসে এসে ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে এসে যখন আমি ঘুমিয়ে থাকি রাত পোহাবাসে এসে ডাক দিয়ে যায় পায়রা গুলো আমার পাশে এসে এবার সময় চলে যায় হক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রা গুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনের ডালে ডালে পাতায় পাতায় ঘুরতে আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনের ডালে ডালে পাতায় পাতায় ঘুরতে আমার বড় ইচ্ছে করে ওদের মতো উড়তে সবুজ বনের ডালে ডালে পাতায় পাতায় ঘুরতে যেমনি করে হুকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামে তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময় বাক বাকুম পায়রাগুলো মিষ্টি সুরে গায় আল্লাহ নামের তসবি জপে সারাটা সময়